वेणुं करात् निपतितं स्खलितं शिखण्डं भ्रष्टं च पीतवसनं व्रजराजसूनु व्रजराजसूनु वेणुं करात् निपतितं स्खलितं शिखण्डम् भ्रष्टं च पीतवसनं व्रजराजसूनु व्रजराजसूनु यस्यैककटाक्षसरघात् विमूर्छितस्य साराधिका परिशरामि कदा रसेन साराधिका परिचरामि कदा रसेन वेणुं स्खलिता स्खलितां भ्रष्ट भ्रष्टं च सूनु भजराजसूनु सूनु जस्यैककटाक्षसरघात् कटाक्ष सरघात विमूर्चित परिचरामि परिचरा रसेन শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন যদি আঠেরো হাজার শ্লোক শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের এত আলোচনার করার পরে যদি রাধারানীর কোনো নাম খুঁজে পাওয়া গেল তাহলে এই সমগ্র ভাগবতী মহাপুরাণ পাঠ করা বৃথা হয়ে গেল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন যদি এই আঠেরো হাজার শ্লোক সমন্বিত ভাগবতী মহাপুরাণ অমল প্রমাণ যেটা সমগ্র পাঠ করার পরেতে আলোচনা করার পরেতে যদি শ্রীমতী রাধারানীর নামই খুঁজে না পাওয়া গেল তাহলে আমাদের শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ পড়া সম্পূর্ণ বৃথা হয়ে গেল আমাদের না পড়াই ভালো ছিল সেল সরস্বতী ঠাকুরকে একজন প্রশ্ন করছেন প্রভুপাত আমরা তো শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ আলোচনা করেছি কিন্তু কোনো জায়গা তো শ্রীমতী রাধারানীর নাম পাইনি আমরা আপনারা কোথায় পেলেন শিলভক্তি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ অত্যন্ত দুঃখের সঙ্গে তাকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন কোন মূর্খের জন্য নামটা দেয়া থাকবে ভাগবতে কোনো মূর্খের জন্য দেয়া থাকবে কি আর দিলেই বা কি করবে তোমরা যদি দেয়াই থাকে রাধানানীর নাম তাহলেই বা কি করে নেবে তোমরা তোমরা তো অন্ধ কিছু দেখতে পাও না চোখে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে বাস্তবিক কথা হলো সমগ্র ভাগবতী মহাপুরাণের মূল উদ্দেশ্য হল শ্রীমতী রাধারানী চরণের মহিমা প্রকাশ করা কিন্তু যারা বাস্তবিক গুরুচরণ আশ্রয় করেনি সদ্গুরুচরণ যারা গৌরীয় গুরু পরম্পরায় অবস্থিত নয় যারা ব্রজরসের রসিক নয় যারা সে ডুবে রয়েছেন তাদের পক্ষে এইসব অনুসন্ধান করা সম্ভব নয় তারা খুঁজে পাবেন না আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম ভাগবতী মহাপ্রাণ আলোচনা করতে করতে পঞ্চধ্যায়ের যে গুপ্ত রহস্য কিছু সকালে আলোচনা করেছিলাম যদিও উচিত ছিল না তথাপি সামান্য কিছু আলোচনা করেছিলাম সকালে আলোচনা পাতককালীন অধিবেশনে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল ভগবান শ্যাম সুন্দর সেই সমস্ত গোপিকাগণকে বঞ্চনা করে সেখান থেকে অন্তর্ধান করেছিলেন এ প্রসঙ্গ বলা হয়েছিল ভগবান অন্তর্ধান কেন করেছিলেন সেটাও বলা হয়েছিল তাদেরকে পরীক্ষা করার জন্য এবং তাদেরকে প্রচুর পরিমাণে কৃপা করবেন তাদের যে শ্যামসুন্দরের তাদের উপর এত কৃপা হয়েছে গোপিকাগণের উপর সেই কৃপার সৌভাগ্যতে তারা স্ফীত হয়ে পেয়েছে সেই সৌভাগ্য মদকে প্রশমন করে আর বাস্তবিক তাদেরকে আরও প্রচুর পরিমাণে কৃপা করার জন্য ভগবান এই লীলাটা করেছেন তাসাম তৎসৌভগমদম বিক্ষমানঞ্চ কেশবাহা প্রসমায় প্রসাদায় প্রথম কথা হল প্রসমায় প্রশমন করা কি প্রশমন প্রশমন কথা হলেই আমাদের এই প্রশ্ন আসে প্রশমন কিসের প্রশমন বলে তাদের সৌভাগ্য মদ সৌভাগ্যের সীমা ছাড়িয়ে গেছে এই জন্য তাদের একটা আলাদা একটা ব্যাপার ভাব দেখা দিয়েছে ভগবান শ্যামসুন্দর চিন্তা করলেন এদেরকে আমি এক কাজ করি এদের যে সৌভাগ্য মদ এই সৌভাগ্য মদটাকে আমি হরণ করব আর আরও প্রচুর পরিমাণে প্রসাদ করব কৃপা করব। আর অন্তর্ধান করলেন এই কারণে যে গোপনে গিয়ে অলক্ষে থেকে দেখবেন যে গোপিকাগণের আমার প্রতি কীরকম ভালোবাসা সেই ভালোবাসার এক এক চমৎকারিতা এক এক অ্যাঙ্গেল এক এক দৃষ্টিকোণ থেকে বিচার করে দার্শনিকগণ বিভিন্ন রকম ভাব প্রস্তুত করেন শ্যামসুন্দর স্বয়ং চিন্তা করছেন আমি যদি অন্তরালে চলে যাই তাদের যে অবস্থা তা ভাব সেই ভাবগুলো আমি আস্বাদন করব তারা কেমন কেমন ভাব প্রদর্শন করেন আমাকে কতটা ভালোবাসেন সেগুলো দেখার জন্য তিনি অন্তর্ধান করেছিলেন অন্তর্ধান করার পর আমি আলোচনা করেছিলাম প্রথমে রাধারানী নিজে শ্যাম সুন্দরের পঞ্চায়েতি সেবা শ্যামসুন্দরের আজকে পঞ্চায়েতি সেবা হচ্ছে শ্যামসুন্দরের সেবা একমাত্র রাধারানী নিজের দায়িত্বে করে থাকেন রাধারানীর আনুগত্যে যারা করবেন তারা করবেন আর কেউ করতে পারবেন না আর চন্দাবলী গোষ্ঠী যারা করেন তারা তো তাদের আমরা ভজনা করি না যারা রাধারানীর আনুগত্য করেন না আজকে আজকে শ্যামসুন্দরের সেবা হচ্ছে পঞ্চায়েতি সেবা রাধারানী দেখে অত্যন্ত দুঃখিত হলেন এবং প্রথমেই সেই রাসমণ্ডল থেকে রাধারানী অন্তর্ধান করলেন রাধারানী অন্তর্ধান করার পরে শ্যামসুন্দর অন্তর্ধান করলেন কারণ সমস্ত রাসক্রীড়ার বাইন্ডিং ফোর্স বন্ধন শক্তি হচ্ছে একমাত্র রাধারানী আর কেউ নয় পরবর্তী আমি আরও কিছু বর্ণনা করেছিলাম সকলে মিলে অন্বেষণ করতে করতে রাধারানীর চরণ চিহ্ন দেখেছিল তারা শ্যাম সুন্দরের বিভিন্ন চরণ চিহ্ন দেখেছিল সেই চরণ চিহ্ন দেখে তারা বিভিন্ন রকম জল্পনা করেছিল প্রজল্প জল্পনা করেছিল অবাক হয়ে এবং সেখানে গোপিকাগণ একসঙ্গে সুন্দরভাবে মন্তব্য করেছিলেন যে আমার আমাদের মনে হচ্ছে গোপিকাগণ সেখানে মন্তব্য করেছিলেন যে আমাদের মনে হচ্ছে যে কামিনীকে যে রমণীকে সঙ্গে নিয়ে শ্যামসুন্দর অন্তর্ধান করলেন আমার মনে হয় তিনি সবচেয়ে বেশি সৌভাগ্যবতী শ্যামসুন্দর যে রমণীকে নিয়ে অন্তর্ধান করেছেন তিনি সর্বাপেক্ষা অধিক ভাগ্যবতী আর গোপিকাগণ তার নামটাকে এমনভাবে বলেছেন আর সেটাকে ছিল সুখদেব গোস্বামী অত্যন্ত গুপ্তভাবে বর্ণনা করেছেন রাধারানীর বিষয় অত্যন্ত গুপ্ত বিষয় এরা জড়সমাজের কোনো পাগল ব্যক্তি এসব শুনে কিছু করতে পারবে না ছিল সুখদেব গোস্বামী যখন এইসব বর্ণনা করতে প্রস্তুত হয়েছেন সেই সময় সুখদেব গোস্বামী এইসব আলোচনা করতে করতে তার অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে সুখদেব গোস্বামী ভাগবত কথা বলতে বসেছেন কিন্তু আজ এইসব প্রসঙ্গ বলতে বলতে তার হাত পা কাঁপছে চোখে জল আসছে মনে হচ্ছে এক্ষুনি ভাগবত কথা বন্ধ হয়ে যাবে আর ভাগবত কথা আলোচনা বোধহয় আর হবে না পরমাংশ শেষ সে সুখদেব গোস্বামী চিন্তা করলেন রাধা রানীর নাম মুখে আসার সঙ্গে সঙ্গে চোখে জল আসছে বিকার প্রাপ্ত হচ্ছে হৃদয় এখন তিনি কোনো মতে কষ্ট করে এই সব বিষয়গুলো বর্ণনা করলেন কিন্তু দয়াময়ী রাধার নাম গ্রহণ করলে কৃষ্ণের বিকার প্রাপ্ত হয় সে কথা আমি বন্দনার পরেই যে শ্লোক দিয়ে শুরু করেছি সেই শ্লোকে বর্ণনা আছে আমি পরে আবার উল্লেখ করব ব্যাখ্যাটা করতে হবে এখানে বলছেন গোপিকাগণ অনয়া রাধিত নুনম ভগবান হরিরীশ্বরহা জন্ম বিহায় গোবিন্দ প্রীত জম অনায়ত রহ আহা সেই কামিনী সেই সেই রমণী বড় বেশি সৌভাগ্যবতী আমাদের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবতী সেই রমণী যাকে নিয়ে কৃষ্ণ স্বয়ং অন্তর্ধান করেছেন আর আমাদের মনে হচ্ছে অনয়া রাধিত অনয়া অর্থাৎ এই এই যে যাকে নিয়ে তিনি চলে গেছেন শ্যামসুন্দর তিনি সর্বাধিক সেবা করেছেন শ্যামসুন্দরের শ্যামসুন্দরের এরকম সেবা মনে হয় কেউ করতে পারেনি আমরা নিশ্চিত অনায়া রাধিত রাধিত রাধিত আরাধিত রাধা রাধিত সম্যক রাধিত আরাধিত ইতি রাধা যার দ্বারা শ্যামসুন্দর সর্বান্তকরণে অর্চিত হয়েছেন সর্বাপেক্ষা অধিক যিনি শ্যামসুন্দরকে সুখী করতে পেরেছেন আনন্দ দান করতে পেরেছেন যে শ্যামসুন্দরকে সমস্ত শাস্ত্রতে বিচার করে উপনিষদ বেদে বলেছেন যে তিনি হলেন সমস্ত আনন্দের উৎস রস বৈশ রস বৈশ রস এবহি অয়ম রস বৈশ রস এবহি অয়ম লব্ধানন্দী ভবতী তিনি হচ্ছেন একমাত্র রসের একমাত্র উৎস অনন্ত জগতে যত কিছু রস প্রাকৃত অপ্রাকৃত সমস্ত শ্যাম সুন্দর থেকে আসেন আর উপনিষদ বলছেন যে তিনি হচ্ছে একমাত্র রসের উৎস রস এবহি অয়ম এব নিশ্চয় করে বলছেন হ্যাঁ একমাত্র রসের উৎস ইনি আর কোনো উৎস নেই আর তার থেকে সমস্ত রস প্রাপ্ত হয়েই সমস্ত জীব সকল রসিক সংজ্ঞা পেয়েছে আপনারা সব রসিক কেউ কেউ রসে রসিক জড়জগতের চাটনি খাচ্ছেন জড়জগতের কাম ক্রোধ ইত্যাদি বিভিন্ন রকম ওই তরঙ্গে তরঙ্গায়িত হচ্ছেন তাতে ওই জড়রসের রসিক কেউ কেউ আবার অপ্রাকৃত রসের রসিকও থাকতে পারেন কিন্তু সেটা বড় সুদুর্লভ হয় না খুবই কম নেই বললেই হয় তাই বলছেন এখানে যে অনয়ারাধিত নুনম ভগবান হরিশ্বর সেই হরি ঈশ্বর সে আমাদের শ্যামসুন্দর তার দ্বারাই সর্বাপেক্ষা অধিক পরিমাণে সেবা পেয়েছেন তাই তাকে দেখো জন্ম বিহায় জন্ম বিহায় জন্ম বিহায় যার জন্য আমাদেরকে ছেড়ে তিনি তাকে নিয়ে চলে গেছেন জন্ম বিহায় গোবিন্দ প্রীত জম জমানয়দ্রহ আনয়দ্রহ যাকে গুপ্ত লীলাতে নিয়ে চলে গেছে অন্য জায়গায় এইভাবে সমস্ত বর্ণনা করা হয়েছে পরে আমি আলোচনা প্রসঙ্গে কথা বললাম শ্যাম সুন্দর অন্তর্ধানে ছিলেন এখন অন্বেষণ করতে করতে যখন তারা পাগল হয়ে গেছেন প্রাণ আর রক্ষা করতে পারছেন না যখন গোপী গীতার সব বিষয়গুলো আমি সকালে প্রাতকালীন অধিবেশনে কিঞ্চিত আলোচনা করলাম সেই সময় গোপিকাগণের প্রাণ প্রায় চলে যাবে এই অবস্থায় শ্যামসুন্দর দেখা দিলেন সেখানে শ্যামসুন্দর দর্শন দিলেন দর্শন দিয়ে যখন কি অবস্থা নামাজে শ্রী সুখদেব গোস্বাই বলছেন ইতি গোপ্যহ প্রগায়ন্ত প্রলপন্তশ্চ চিত্তধা রুরুদু সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা কৃষ্ণ দর্শনের লালসায় যখন তারা পাগল হয়ে গেছেন আর বাঁচবেন না আমরা আলোচনা করেছিলাম তোমাতে আমরা প্রাণ ধারণ করে রয়েছি তোমাতে আমরা আমাদের প্রাণটাকে ধারণ করেছে তৈ ধিতা ধিতাসবস্তং বাতে তৈ ধিতা ধিতাসবস্তং বাতে তোমাকে অন্বেষণ করছি তোমার চরণেতে আমাদের প্রাণকে সঁপে দিয়েছি আর আমাদের বাঁচবার কোনো রাস্তা নেই জয়তীতে ধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহী দ্বৈতদীক্ষুতাম দীক্ষুতাবকা তৈধিতা সভো ত্বাং বিচিনবতে সুরথনাথ তে অশুল্কদাসিকা বরদ নিঘ্নথো নেহ কিং বধ ইত্যাদি সব আলোচনাগুলো করেছিলাম এই অবস্থায় তাসাম আবিরাবুচ্ছৌরি স্ময়মান মুখাম্বুজ পিতাম্বরা ধরাহ স্বাগ্ভি সাক্ষাৎ মানমত মানমত সেই মুহূর্তে যমুনার হঠাৎ দেখা গেল হাসতে হাসতে শ্যাম সুন্দর বনমালা পরিহিত বৈজন্তী মালা স্রগ্বী পিতাম্বরধারী অপূর্ব মনে হচ্ছে সাক্ষাৎ মন্মথ মন্মথ সমস্ত জগতে যত ব্যক্তি আছে যত কামিনী আছে যত কেউ আছে তারা সবাইয়ের মনকে মনমথ করে মন্থন করে তিনি নাম ধরেছেন মনমথ তার নাম মনমত হয়েছে তাকে মনমথ বলা হয় মনমথ মনমথ মনমথ কেন বলছে যিনি মনকে মন্থন করেন মনকে সম্পূর্ণ মন্থন করে যিনি তোমার সমস্ত কিছুকে হরণ করে নিয়ে যাবেন তার নাম হলো মন্মথ এইভাবে অনেক হাস্য পরিহাস আলোচনা হলো কেন শ্যামসুদন অন্তধন করলেন এইসব বিষয়ে গোপিকারা অনেক কিছু ভালোবাসা প্রদর্শন করলেন শ্যামসুন্দর দেখালেন তারপর তারা প্রশ্ন করেছিলেন কিছু এবার অদ্ভুত প্রশ্ন সেই প্রশ্নগুলো উত্তর দিয়েছিলেন আমার সময়ের অভাবে আমি খুব শীঘ্র গতিতে এবার এগোতে হবে আমার ভগবান শ্যামসুন্দর সেখানে ভগবান শ্যামসুন্দর এগিয়ে আমরা ভগবানের গীতা আলোচনা করলে দেখতে পাই শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান সেখানে পরিষ্কার প্রতিজ্ঞা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে স্বয়ং প্রতিজ্ঞা করেছেন প্রতিজ্ঞা করে বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে স্তাংস তথৈব ভজামি অহম যে যথামাং প্রপদ্যন্তে তাং তথেই ভজামি হম যে যেমনভাবে আমাকে আরাধনা করে যে আমাকে যেমনভাবে আরাধনা করে সে সেই রকমভাবে তাকে আমি কৃপা করি যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথেই হম যে আমাকে যেমন ভজনা করবে আমি তাকে ঠিক সেমনভাবে তার পেমেন্ট দিয়ে দেবো পেমেন্ট আমাকে ভজনা করেছ পেমেন্ট চাও নাও নিয়ে যাও গুরু বৈষ্ণব এরকম করেন বঞ্চনা করেন যদি দেখেন কামনা বাসনা নিয়ে আমার কাছে এসছে ভক্তি চাইছে না ভালোবাসা চাইছে না ভগবানের কাছে যেতে চাইছে না তখন পেমেন্ট দিয়ে দেন তারা যা কি কি পদ চাই কি কি প্রতিষ্ঠা চাই কি কি চাই সব নিয়ে চলে যাও আসল জিনিস পাবে না শ্যামসুন্দর ওই জন্য গীতাতে বলেছেন যে যথা মাং প্রপদ্ধান্তে তাং তথেই বাবা হম যে আমার কাছে যেমনভাবে শরণাগত হয় তাকে আমি ঠিক সেরকমভাবেই আমার তার প্রতিদান দিয়ে দিই কিন্তু এখানে শ্যামসুন্দর এই ব্রজের অন্তঃকরণে বৃন্দারণ্যে গোপিকাগণের সম্মুখে ব্রজবাসীগণের সম্মুখে এই কথাটা আর বলতে পারেন নাই এ কথাটা জগৎবাসীকে বলেছিলেন যে যথামাং ইয়ে প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি হাম কিন্তু এই কথাটা এখানে আর বলতে পারছেন না বৃন্দাবনের অন্তঃকরণে ভগবানের এই কথা চলছে না ভগবান হেরে গেছেন বৃন্দাবনের অন্তঃকরণে ভগবান স্যারেন্ডার করেছেন এরকম দুটো হাত তুলে দিয়েছেন বৃন্দাবনের অন্তঃকরণে ভগবান দুটো হাত তুলে দিয়ে স্যারেন্ডার করে বলছেন ন পারে অহম নিরবদ্ধ সংযুজাম সসাধু কৃতম বিবোধায়ু সাপিব যা মা অভজন দুর্জন গৃহ শৃঙ্খলা সংবিশ্চ তদবা সাধনা হে গোপিকাগণ আমি তোমাদের ঋণ তোমাদের প্রতিদান আমি যদি ব্রহ্মার মতো আয়ু পাই ভগবান মজা করে বলছি ব্রহ্মার আয়ু তো সামান্য ব্রহ্মার মতো যদি আয়ু পাই তাহলে তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো তোমাদের এই ভালোবাসা তোমাদের এই প্রতিদান তোমাদের এই আমার প্রতি যে এরকম ধরনের সেবা করার প্রবৃত্তি ন পারে অহম নিরবদ্ধ সংযুজম সংযুজম সসাধুকৃতম সাপিব যা মা আভাজনা যা মা আভাজন দুর্জন গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ প্রতিজাত সাধনা তোমরা সংসারের দৃঢ় বন্ধনকে কীরকমভাবে ছিন্ন করে দিলে অনায়াসে তোমরা সংসারের বন্ধনকে কিভাবে ছিন্ন করে দিলে আহা কোনো কিছু তোমাদের ভয় হলো না সংসার বন্ধন সমাজ বন্ধন সমাজ বন্ধন দেহ বন্ধন সমস্ত ত্যাগ করে দিলে তোমরা ছিন্ন ভিন্ন করে যা মা আবাজন দুর্জন গৃহ দুর্জর গৃহ শৃঙ্খলা এই গৃহ শৃঙ্খলাকে কেউ কোনোদিন ভেঙে দিতে সমর্থ হয় না কোনোদিন সেটাকে তোমরা অনায়াসে ভেঙে দিয়েছ দিয়ে আমাকে তোমরা ভজন করেছ আজ আমি হাত জোর করে একটাই কথা বলতে পারি তোমরা নিজেদের সাধুতার তোমরা নিজেদের যে সাধুতা এই সাধুতার দ্বারা তোমরা নিজেরা নিজেদেরকে সামলে নাও আমার কিছু তোমাদের দেওয়ার মতো আমি কি দেবো তোমাদের তোমাদের ভালোবাসার সামনে আমি যা প্রতিদান দিতে যাব এটাতে সব কিছু একটা তুচ্ছ হাস্যাস্পদ হবে আমি কি দান তোমাদের দেবো এইভাবে করে ভগবান বিভিন্ন রকম হাস্য পরিহাস করলেন নর্ম হাস্য পরিহাস বিভিন্ন খেলা করার পর এবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা না জানলে পরে মানুষ নরকে চলে যাবে সেইটা জানাবার দরকার পড়েছে সেটা কি না শ্রী পরীক্ষিত মহারাজ আমাদের মতো সন্দিগ্ধ সন্দিগ্ধ যারা সন্দেহপ্রবণ মানুষ যারা কিছুতেই ভগবানের অপ্রাকৃত এই বিলাসকে বিশ্বাস করতে পারছেন না তাদের কাছে নিজেরাই ইচ্ছে করে এই পরীক্ষিত মহারাজ প্রশ্ন রেখেছেন আমাদেরকে সংশোধন করবার জন্য পরীক্ষিত মহারাজ কৃষ্ণের ব্যাপারে যেন মনে হচ্ছে সন্দেহ এসছে আসলে নাই গুরু কৃপা পেয়েছেন আমাদের জন্য তিনি এই প্রশ্নগুলো করেছেন যাতে তিনি প্রশ্ন করেছেন গুরুদেব উত্তর দেবে আর সমাজের সমস্ত লোক যেন শুনতে পারে যে ভালো করে শোনো কান খুলে শুনে নাও কৃষ্ণলীলা কি বস্তু কৃষ্ণলীলা কি বস্তু এটা শুনে নাও যেন কাউর হেদরে কাম কোনো দুর্গন্ধ ভাব না সে যেন নরকে চলে না যাও তোমরা সেই জন্য ছিল পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে মনে হচ্ছে যেন সন্দেহ প্রকাশ করেছেন করে বলছেন করে বলছেন যে এত বড় আশ্চর্য ব্যাপার বলছে কেন সংস্থাপনা সংস্থাপনায় ধর্মস্ব প্রসমায়তরস্য চ অবতীর্ণ হি ভগবান অংশে জগদীশ্বরা সংস্থাপনায় ধর্মস্ব প্রসমায় ইতরস্য চ আমরা তো জানি ভগবান আবির্ভাব হয়েছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানম সুজামহম ইত্যাদি কথা বলেছেন ধর্ম সংস্থাপন করার জন্য তুমি তো নিজেই বলেছেন তাহলে এখানে কেন ধর্ম তিনি ভাঙছেন এ বড় অন্যায় কথা যিনি নিজে ধর্ম সংস্থাপন করেছেন এত জগতের নিয়ম কানুন বানিয়েছেন আর law maker is the law maker যিনি নিয়ম বেনিয়েছেন তিনি নিয়ম ভাঙছেন বলে না নিয়ম ভাঙেননি তিনি সেটি উত্তর দেব পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন হচ্ছে এক্সেলেন্ট প্রশ্ন এই প্রশ্ন যদি তিনি না করতেন না তার উত্তর যদি আমরা না পেতাম তাহলে আমরা কৃষ্ণকে অত্যন্ত নোংরা চোখে দেখতাম পরাৎপর অখিলেশ্বরের অপূর্ব যে গুপ্ত লীলা এ সম্বন্ধে সাধারণ মানুষের কোন রকম কাণ্ডজ্ঞান নেই তারা জানেন না তারা অনুভব করতে পারছেন না কি বিষয় এটা সংস্থাপনা সংস্থাপনায় ধর্মস্ব সংস্থাপনায় ধর্মস্ব প্রসমায় ইতরস্য চ অবতীর্ণ হি ভগবান অংশে ন জগদীশ্বর অবতীর্ণ হি অবতীর্ণ হি ভগবান অংশে ন জগদীশ্বর সমস্ত অংশ কলা এই সমস্ত সমেত সর্বাঙ্গীনভাবে পরিপূর্ণ ঈশ্বর স্বয়ংরূপ ভগবান আবির্ভাব হয়েছেন কি জন্য বলছে আমরা তো জানতাম ধর্ম ধর্ম স্থাপন করবার জন্য আর ধর্ম সংস্থাপনায় ধর্মস্ব আর প্রসমায় ইতরস্ব চ ইতর মানে হচ্ছে ধর্মের বিপরীত হচ্ছে অধর্ম প্রসমায় প্রসমায় প্রসমন করবার জন্য ইতরস্ব চ ইতর মানে যেটা ধর্ম তার বিপরীতটা ইতর অর্থাৎ অধর্ম তাহলে অধর্মকে বিনাশ করার জন্য ধর্মকে স্থাপনের জন্য তিনি তাহলে তিনি কেন এরকম অধর্ম করলেন কি করলেন সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তা অভিরক্ষিতা প্রতিম আচরত ব্রহ্মণ পরধরাভিমর্শনম সকথম ধর্ম সেতু নাম তিনি ধর্ম সেতুর তিনি নিজেই স্থাপন কর্তা ধর্ম সেতুকে তিনি নিজে বানিয়েছেন ধর্মের সেতু ধর্মের মর্যাদা ধর্মের যে সেতু আছে সেটাকে সমাজের কেউ যেন ভঙ্গ না করে সেই জন্য ভগবান বিভিন্ন বেদ পুরাণ আদি উপনিষদ গীতা সবের দ্বারা টোটালি খুব সুন্দরভাবে বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে অপূর্বভাবে সমস্ত তিনি ধর্মের সংস্থাপন করেছেন যাতে করে আমাদের সমাজে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি না হয় অপূর্ব একটা নিয়ম শৃঙ্খলা মেনে যেন সবাই আর সেই জন্যই পরীক্ষিত মহারাজ বলছেন আমার যেন সন্দেহ হচ্ছে সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তা বিরক্ষিতাম তিনি ধর্মে ধর্ম সেতুর বক্তা আর কর্তা আর অভিরক্ষিতা তিনি বক্তা তিনি কর্তা আর তিনি অভিরক্ষিতা ধর্মকে তিনি রক্ষাও করেন তিনি কি করে প্রতিম আচরত ব্রাহ্মণ তিনি তাহলে কেন এরকম বিপরীত আচরণ করলেন কি বিপরীত আচরণ বলছেন পরদারাভিমর্শনম অপর সকল ব্যক্তিগুলোর যারা স্ত্রী সেগুলোকে গোপিকা রূপে আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্তবী এগুলো গোপন সিদ্ধান্ত আছে এই যাদেরকে দেখা যাচ্ছে স্বামী রূপে এদের সমস্ত যোগমায়া কল্পিত এগুলো যোগমায়া কল্পিত এগুলো বাস্তবিক পক্ষে এগুলো নেই তারা সংসার আছে আমাদের আমাদের স্বামী আছে এই সংসার শৃঙ্খলাকে ভেঙে আমরা কৃষ্ণের কাছে যাব কখন কৃষ্ণকে পাব পরকীয়াভাবে হয় রসের উল্লাস পারকীয় ভাবটাকে উন্নত উজ্জ্বল্লাসটাকে এক্সিলেন্ট অবস্থায় অনুভব করা যায় উন্নত উজ্জ্বল রস সাধারণ কিছু রস নয় ওটা কি যে কোনো লোক বুঝে নেবে এই উন্নত উজ্জ্বল রসের যে এক্সিলেন্ট অবস্থা এটা একমাত্র পারকিয়া রসেই হয় বাস্তবিক পক্ষে রাধারানীও কোনো স্বামী নাই কিন্তু আয়ন ঘোষকে আয়ন ঘোষের বাড়ি আমরা জানি সেখানে অভিমন্যু তার নাম ব্রজের নাম আলাদা আছে তাকে স্বামী রূপে গ্রহণ করেছিলেন রাধারানী বাস্তবিক পক্ষে সমস্ত কিছু যোগমায়া কল্পিত রাধারানী কোনো স্বামী নাই একমাত্র ভগবান শ্যামসুন্দর কেউ নেই এগুলো বাইরের জগতে বাধা কৃষ্ণকে ভজন করবার জন্য কত বেরিয়ার কত বাধা কত কষ্ট শাশুড়ি অত্যাচার করছে ননদী অত্যাচার করছে গালাগাল দিচ্ছে সমাজের লোক বদনাম দিচ্ছে কিন্তু রাধারানীর সতীত্ব কখনো নষ্ট হয়নি সহস্র ছিদ্র সম্পন্ন কলসিতে যমুনা থেকে জল নিয়ে তিনি এসছিলেন কোনো কেউ আনতে পারেননি যিনি সতী হবেন তিনি ওই ছেঁদা সহস্র ছিদ্র সম্পন্ন এই ঘোড়া করে জল আনতে পারবেন তার সতীত্ব পরীক্ষা হয়ে গেছে কাজে সমাজের লোক অনেক কিছু বলতে পারে তারা পাগল ছাগলের মতো আমাদের কি যায় আছে তাতে আমরা তাদের কথা কিছু যায় আসে না কত কষ্ট কত ক্লেশ ভোগ করে রাধারানী শ্যামসুন্দরের অনর্গল চব্বিশ থেকে চব্বিশ ঘন্টা অনর্গল সেবা করে গেছেন সেবা করছেন এগুলো সাধারণ ব্যক্তি অনুভব করতে পারে না সেই জন্য পরীক্ষিত মহারাজকে দিয়ে আমাদের সমাধান করাচ্ছেন পরীক্ষিত মহারাজের অন্তরে কোনো সংশয় থাকা কথা নয় তথাপি তিনি আমাদের কাছে এই সংশয় উত্থাপন করে তার সংশয় নিরাসন সংশয় নিরাসন অর্থাৎ সংশয় সমাধানের ব্যবস্থা রেখেছেন সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তা বিরক্ষিতা তিনি বক্তা কর্তা বিরক্ষিতা প্রতিম আচরত ব্রাহ্মণ পরদরাবিমর্শম তিনি কি করে পরদার নিয়ে এরকম ধরনের খেলা করলেন এটা তো উচিত নয় আপ্তকাম যদুপতি হি কৃতবান বৈযুগুপসিতম যদুপতি হি হি কৃতবান বৈযুগুপসিতম কিমভিপ্রায় এতম ন সংশয় ছিন্দি সুব্রত আপ্তকাম যদুপতি কৃতবান ওই যুগুপস্থিতম আমার মনে হচ্ছে আপ্তকাম যদুপতি যাকে শাস্তে বলা হয়েছে তিনি প্রত্যক্ষ চোখের সামনে দেখছি অন্যায় করছেন এ কি আপ্তকাম যদুপতি কৃতবান বই যুগুপস্থিতম তিনি নিশ্চয়ই ঘৃণ্য কর্ম করেছেন মনে হচ্ছে বই নিশ্চিত পরিমাণে মনে হচ্ছে কিম অভিপ্রায় এর অভিপ্রায় কি এর রহস্য কি আমরা তো বাইরে এই নোংরা দৃষ্টি নিয়ে এগুলোই দেখছি আমরা তো আমাদের কুৎসিত দর্শন এটা নিয়ে এটি দিই এই জন্য আমাদের রূপপাদের চরণের কৃপা দরকার কালকে সকালে আমি আলোচনা করব কালকে বিকেলে এইসব আলোচনা করব বলছেন বাস্তবিক আমাদের রূপপাদের কৃপা চাই আমাদের কুৎসিত দর্শন যাচ্ছে না প্রতি পদে ঘুরে ফিরে সেই ওই নোংরা দুর্গন্ধ রক্ত মাংস পুঁজ হার এইসবের চিন্তা এর বাইরে কোনো পবিত্র চিন্তা আমাদের মধ্যে আসছে না আসবে কি করি বা আসবে সে সাধু সঙ্গ দরকার অনর্গল সে সাধুর হরিকথা শুনতে হয় দিন রাত কেউ কি পারবে যদি না পারে তাহলে কি করে ভগবানের কাছে যাবে আশ্চর্য কথা এসব আপ্তকাম কাম যদুপতি হিকতমান বই যুগুপসিতম কিম অভিপ্রায় এতম ন সংশয়ম ছিন্দি সুব্রত হে গুরুদেব দয়া করে আমাদের এই সংশয়টাকে ছেদন করে দিন কি করে সুখদেব গোস্বামী বলছেন সোনু রাজন ধর্ম ব্যতিক্রম দৃষ্টি ঈশ্বরানাঞ্চ সাহসম তেজিয়াসম ন দোষায় বহ্নের সর্বভূয় যথা আমরা যখন ভাগবত আলোচনা করতে করতে মনীষীগণেরও ধর্মের ব্যতিক্রম দেখেছি কিন্তু তাদের কোনো দোষ স্পর্শ করেনি করছে কি বৈশিষ্ট্যমণি বাহ্য দৃষ্টিতে অনেক কিছু দেখেছি আমরা কিন্তু তাকে তো দোষ স্পর্শ করেনি তেজিয়ান বৈশ্ব বিশ্বামিত্র বলি অনেক আমরা দেখছি মেনকার সঙ্গ হয়ে কত কিছু হয়ে গেল তাই তো দুস্পর্শ করছে না বলে ওই কথাই তো বলছি বিরাট তেজিয়ান ব্যক্তি যেমন আগুনের মধ্যে আগুনের মধ্যে যেমন যে কোনো জিনিস তুমি দেবে সে আগুন পুরে ছাই করে দেবে তুমি যদি আগুনে মাংস দাও মাংসও দিতে পারো অন্য অনেক কিছু দিতে পারো যা দেবে তাই পুরে ছাই করে দেবে অগ্নি নিজে তার মধ্যে লিপ্ত হবেন হবে বহ্নের সর্বভূয় যথা আগুন যেমন সব খেতে পারে সমস্ত কিছু ছাই করে দিতে পারে কিন্তু আগুনের কোন রকম দোষ স্পর্শ করে না সেরকম তেজিয়ান গুরু বৈষ্ণব যারা আছেন তাদের কোনো রকমভাবে ঋষি মুনি এদের এদেরই কোনো দোষ স্পর্শ করে না সেক্ষেত্রে কৃষ্ণের কি করে দোষ স্পর্শ করবে তেজিয়া আসাম ন দোষায় বন্ধের সর্বভূজ যথা তেজিয়ান ব্যক্তি তেজিয়ান ঋষি মুনি এদের কোনো দোষ হয় না আর তাও যদি ধরো শঙ্কর ভগবান কালকুট বিষ পান করেছিল আর তোমরা একটু কালকুট বিষ পান করে দেখাও যদি শঙ্কর ভগবান পার্বতীকে এরম নিয়ে বসে থাকে থাকে বাঁ বাঁ পায়ে এরমভাবে জগতের কাছে এরমভাবে পার্বতীকে বসিয়ে নিয়ে এরকমভাবে হরিকথা বলছেন তোমার যদি সে ক্ষমতা থাকে তাহলে তুমিও শঙ্কর ভগবানের মতো একটু বিষ খেয়ে দেখাও শঙ্কর ভগবান তো হলাহল বিষ খেয়েছেন তুমি একটু খাও একটা ফোঁটা খাও সেই বেলা নয় সেই বেলা পেশুপা আর শঙ্কর ভগবান পার্বতীকে নিয়ে বুঝিয়ে সেইটা নকল করবে তুমি অমানুষের মতো এর দ্বারা কি প্রমাণ হয় শঙ্কর ভগবান যখন কালকুট বীজ হলাহল বীজকে পান করলেন তখন কেউ তো বললো না আমাকে টুপিসটা দিন আর যখন শঙ্কর ভগবান দেবী তার নিজের শক্তি তাকে নিয়ে বসে রয়েছে শিব শক্তি অভিন্ন তখন লোকে নিন্দা করছে এই কি হ্যাঁ পার্বতীকে এরম বাঁ পা বাঁ পায়ে বসিয়ে রেখে হরিকথা বলছে লোকে কি বলবে কি বলবে লোকে যারা শঙ্করের তত্ত্ব জানে তারা ভালো জানে শঙ্কর ভগবান কপটতা জানেন না বরঞ্চ জগতের বাসী জগৎবাসীর গায়ে প্রমাণ করার চেষ্টা করে দেখো আমি আমার স্ত্রীকে নিয়ে কোলে খরি কথা বলছি তার মানে আমি কামুক আমি আসলে সাধু নয় শঙ্কর ভগবান ইচ্ছে করে প্রমাণ করার চেষ্টা করি তোমাদেরকে বঞ্চনা করবার জন্য আমি সাধু হইনি দেখো না তাই সাধু হলে কখনো বসে এরকমভাবে আমি বসেছি তার মানে আমি সাধু হইনি যা যা যা যা চলে যা বঞ্চনা করবার জন্য এটা করছেন এত বৈরাগ্য এত ভালোবাসা অন্য কোনো দেবতার মধ্যে কোনোদিন দেখেনি শঙ্করের মধ্যে যে গুণাবলী কোনোদিন কোনো দেবতার মধ্যে দেখা যায়নি আর যাবেও না ভগবানের জন্য নিজের জীবনের সমস্ত কিছু তিনি দিয়ে দিয়েছেন জগতে যা কিছু ভালো ভালো খাবার দাবার ফল ফুল পাতা যা কিছু আছে জগতের ভালো ভালো সব ভগবান প্রভু এটা তোমার তুমি কি নেবে আমার যেগুলো তোমার লাগে না সেগুলো আমায় দিয়ে ওই কোথায় ধূর্তা ফুল জঙ্গলে রয়েছে কোথায় কুকুরে পেচাপ করে হ্যাঁ আকন্দ ফুল ওগুলি আমায় দিস ওগুলো আমি খুশি বেলপাতা দিস এর আমি খুশি এর নাম হলো শঙ্কর খালি ভগবান শঙ্করের তত্ত্ব আলোচনা করলে লোকে পাগল হয়ে যাবে ইনি কে যতক্ষণ পর্যন্ত এনার ভালোবাসা না লাভ না করে জীব আমার জীবনও তাই ওনার ভালোবাসা বল্লাউজি মহারাজের ভালোবাসা তারপর রাধারানীর কথা অনেক পরে প্রত্যক্ষভাবে যাকে শঙ্কর ভগবান মনে করবেন একে আমি বাঁচাবো ভক্তি দেবো তার ভেতরে যদি কিন্তু আসল জিনিস দেখেন শঙ্কর ভগবান দিয়ে আর বাইরের লোকেদের গেঁজা ভাঙ চরস এইসব দিয়ে বলে হ্যাঁ রে আমি এইসবই খাই দেখ না এরম তিলক বোম শঙ্কর বলে একবার টেনে দিল একটা কলকে বদিনারায়ণে গেছিলাম সে বলেছিলাম ঘর পায় কোনো জায়গা নেই কোথায় থাকবো পাহাড়ি সমস্ত জায়গা হ্যাঁ বারান্দায় থাকলে থাকা যায় ওস পড়ছে বরফ পড়ছে তা একজন বললে বাবা ওখানে যাও ওখানে অনেক সাধু আছে থাকতে পারবে ওখানে গিয়ে আমি ঢুকবে তো দূরের কথা গিয়ে দেখি ধোঁয়ায় ধোঁয়া কি ব্যাপার দেখে সব বোম শঙ্কর টানছে আমায় দেখাছে আও বাবা আও আও ওরা আমাকে ওদের দলের লোক বলে ভেবে নিল আসো আসো তুমিও দুই চারটে টানো ভেবেছি আমিও গেজারি সাধু সুন্দর এই হচ্ছে ব্যাপার তর্ব তাহলে শাস্ত্র উপদেশ করছেন নৈতৎ সমাচারে জাত মনসাপিহি অনিস্বরাহা যে ঈশ্বর যার বিশাল ক্ষমতা শঙ্কর ভগবান ঈশ্বর পরমেশ্বর নয় ঈশ্বর তিনি যা করতে পারেন তুমি মনের দ্বারাও সেটা করতে পারবে না পারবে স্বপ্নের দ্বারা কল্পনার দ্বারা পারবে না ধ্বংস হয়ে যাবে নৈত সমাচারে জাত মনসাপহি অনিস্বরাহা আর বিনস্পতি আচরাত মৌড্রাত যথা রৌদ্র অধ্যুজম বিষম সমুদ্রের থেকে যে হলাহল বিষ বেরিয়েছিল সেটা যেমন শঙ্করই পান করতে পেরেছিলেন অনিশ্বর যারা ক্ষুদ্র জীব তার কোনোদিনই নকল করতে যেন না যায় নকল করতে গেলে মৃত্যু অবধারিত যখন ঋষিমুনিরা ভগবানের চরণে মাইন্ড ইট যখন এইসব ঋষিমণিরা তাদের এত ক্ষমতা হয়েছে যখন এইসব ঋষিমণিরা তাদের এত বড় ক্ষমতা হয়ে গেল যে ভগবত ভজনের ফলে অনন্য ভগবানের চিন্তার ফলে তাদের হৃদয়তে এত শক্তি এলো তারা অসম্ভবকে সম্ভব করছেন করছেন না বংশ গঙ্গাকে গঙ্গাকে কে ধারণ করবে গঙ্গাকে ধারণ করবার জন্য কোনো দেবতাও এগিয়ে আসেননি ভয়েতে বাবা কোথায় আকাশ গঙ্গা সেখান থেকে মাথায় পড়বে চৌচিল হয়ে যাবে পৃথিবীতে ঢুকে যাবে শঙ্কর তো বললেন শঙ্করের আরাধনা করে শঙ্কর বলে ঠিক আছে আমি ধারণ করব জটাকে খুলে দিলেন এরকমভাবে পাকিয়ে দিলেন জটার মধ্যে গঙ্গা ঘুরছে কই গিরিরাজ গোবর্ধনকে যখন সাত দিন সাত রাত তুলেছিল তখন তোমরা তো কিছু বলনি আর তোমাদেরকে পাঁচ কেজি পাথর পাথর দিত পাঁচ ঘন্টা ধরে রাখো পাঁচ কেজি পাথর তো মাত্র তখন তো বলে পারি না আর কৃষ্ণে যখন রাসলীলা করছে কৃষ্ণ করলো আর আমরা করলে কি দোষ অমানুষের দল বুঝতে পারবে না এই জন্য বলছেন ঈশ্বরানাম বচহ সত্যম তথই বাচরিতম কচিত তেসাম যৎ সবচো যুক্তম বুদ্ধিমান তৎ সমাচারিত বুদ্ধিমান ব্যক্তি ভগবান যে আদেশ করেছেন সেইটি করবে বুদ্ধিমান ব্যক্তি ভগবান তিনি পরমেশ্বর যা বলেছেন আদেশ সেটা করবে ভগবানের নকল করতে যাবেন নকল করলেই মরবে সেই জন্য বলছেন যে সমস্ত ঋষি মুনিরা ভগবানের ভজন করে এত শক্তি লাভ করেছেন তাদের কোনো রকম বিকার হয় না অসম্ভবকে সম্ভব করছেন তাহলে ভগবান স্বয়ং রয়েছেন সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডনাথ তার ক্ষেত্রে তোমরা এরকম ভাবছো কেন কই বৈশিষ্ট্য মুনির তো কোনো কিছু ক্ষতি হয়নি হয়েছিল বৈশিষ্ট্য মুনি ক্ষতি হয়েছিল হয়নি কই দুর্বাসা মুনির কোনো ক্ষতি বিপদ দেখিয়েছে দুর্বাসা মুনির তেজিয়ান ব্যক্তি কোনো ক্ষতি হয়নি যে সমস্ত বিরাট তেজিয়ান সাধুগুরু সাধুরা রয়েছেন যারা ঋষিমুনি তাদের যখন ভগবানের চিন্তা করে ভজন করে তাদের এত শক্তি হয় আর তাহলে স্বয়ং ভগবান তার সম্বন্ধে তাদের কোনো বন্ধন নাই ঋষিমুনিদের কি বন্ধন আছে তোমার তো একটু সামান্য কামিনী সঙ্গলে বন্ধন হয়ে যাবে তা ওদের তো কিছু হয়নি ওদের রয়েছিল বিশ্বামিত্রের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মুনির কি কি হয়েছিল বন্ধন কিছুই হয়নি কিন্তু ভগবানের ক্ষেত্রে তাহলে তোমরা এরম ভাবছো কেন সেই জন্য বলছেন যৎপাদ পঙ্কজ পরাগ নিষেব তৃপ্তা পঙ্কজ পরাগ पराग निषेव যোগো প্রভাব বিদুতাখিল কর্মবন্ধ স্বৈরম চরন্তে মনয়োপি নহি বলছে নজ্জমান সস্যেচ্ছয়াত্মবপু কুত এব বন্ধ যৎপাদ পঙ্কজ পরাগ নিষেব তৃপ্তা যোগো প্রভাব বিভূতাখিল কর্মবন্ধা स्वैरम चरन्ति मनयोऽपि न नज्यमानः स्वेच्छयात्मवपुष বপুষহ কুত এব বন্ধ তার চরণ চিন্তা করে তারা এত ঋষি মুনিরা এত পাওয়ার লাভ করেছে আর সাক্ষাৎ ভগবান যিনি তা কি করে বন্ধন হবে স্বৈরম চরন্তে মনয় স্বৈরম মানে মনে হচ্ছে যেন তারা নিজের ইচ্ছায় বিচরণ করছেন তাদের কোনো বন্ধন নাই আরেকটা কথা ভালো করে রাজন শুনে রাখো গোপী নাম তৎপতি নাম চ সর্বেশাম এব দেহি নাম যো অন্তশ্চরতি স অধ্যক্ষ কিরণা নেই হদেহ ভাগ কে রাসক্রীড়া করেছিল কোন ব্যক্তি কে কে তার পরিচয় কি জানো তুমি রাজন তুমি কার সম্বন্ধে এই কথা তুললে গোপীনাম তৎপতি চ সর্বেশাম এব দেহিনাম নাম যন্তরতি সধ্যক্ষ কিরণ দেহ ভাগ রাজন গোপিকাগণের স্বামী বলে যাকে বলছো তারা কারা তারা কারা তাদের ভিতরে কে আছে বলে কৃষ্ণ আছে সমস্ত গোপিকাগণের যে স্বামী তাদের ভেতর কে আছে বলে কৃষ্ণ আছে বাইরের দৃষ্টিতে স্বামী কিন্তু সব ভেতরে কৃষ্ণ রয়েছেন গোপীনাম তৎপতিনাঞ্চ সর্বেশামে আরে পতিদের কথা ছাড়ো জগতের কোন ব্যক্তির হৃদয়তে কৃষ্ণ নেই সমস্ত ব্যক্তির হৃদয়ে কৃষ্ণ রয়েছেন যে অন্তঃচরতে সে অধ্যক্ষ আসতেই তো সেই রাজকিরার অধ্যক্ষ রূপে রাজকিরা করছেন অপ্রাকৃত যোগমায়ার দ্বারা তিনি দেহ ধারণ দেহকে এই জগতে অবতীর্ণ করিয়ে তিনি আজকে রাজকিরা করছেন তাতে তুমি দোষ দর্শন করবে কি করে তিনি তো কৃষ্ণ আর গোপিকাগণের স্বামীগুলো তারাও কৃষ্ণ সবই কৃষ্ণ ভগবানের তো কোনো দোষ হয় না